আকার আকৃতি দান করেছেন এবং অতি উত্তম আকার আকৃতি দান করেছেন অবশেষে তার কাছে তোমাদের ফিরে যেতে হবে আসমান ও জমিনের সব কিছু সম্পর্কে তিনি জানেন আর তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তাও তিনি জানেন মানুষের অন্তরে কথাও তিনি খুব ভালো করে জানেন ألم يأتكم نبأ الذين كفروا من قبل فذاقوا وبال أمرهم ولهم عذاب أليم ذلك بأنه كانت تأتيهم رسلهم بالبينات فقالوا فقالوا أبشر يهدوننا فكفروا وتولوا واستغنى الله والله غني حميد এর পূর্বে যেসব মানুষ কুফরি করেছে এবং নিজেদের অপকর্মে পরিণাম ও ভোগ করেছে তাদের খবর কি তোমাদের কাছে পৌঁছেনি তাদের জন্য নির্দিষ্ট আছে অতীব কষ্টদায়ক শাস্তি তারা এরূপ পরিণতির সম্মুখীন হয়েছে কারণে যে তাদের কাছে যেসব রসুল এসেছেন তারা সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে তাদের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 অত্যন্ত নিকৃষ্ট স্থান মা ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهد قلبه والله بكل شيء عليم وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين الله لا إله إلا هو وعلى الله فليتوكل المؤمنون আল্লাহর অনুমোদন ছাড়া কখনো কোনো মুসিবত আসে না যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান পোষণ করে আল্লাহ তার দিলকে হৃদায়ত দান করেন আল্লাহ সব কিছু জানেন আল্লাহ আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো কিন্তু তোমরা যদি আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে সত্য কিছু স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া আমার রসুলের আর কোনো দায়িত্ব নেই তিনি আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই ইমানদারদের আল্লাহর উপরে ভরসা করা উচিত يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا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 ভালো যে মনে সংকীর্ণতা থেকে মুক্ত থাকল সেই সফলতা লাভ করল যদি তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও তাহলে তিনি তোমাদেরকে তা কয়েক গুণ বাড়িয়ে দেবেন এবং তোমাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন আল্লাহ সঠিক মূল্যায়নকারী ও অতীব সহনশীল সামনে উপস্থিত ও অনুপস্থিত সব কিছুই তিনি জানেন তিনি মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী